ইন আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রসুলিল্লাহ আম্মাবাদ আলহামদুলিল্লাহ শতাব্দী কালব্যাপী লাঞ্ছনা ও পরাজয়ের পর মুসলিম উম্মা আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে পৃথিবীর চারিদিকে আজ পরিবর্তনের জোয়ার খোরাসানে উম্মার বীর মুজাহিদিনের প্রবল উত্থান গোটা মুসলিম বিশ্বের হৃদয়ে এদাদ ও জিহাদের নতুন প্রেরণা সৃষ্টি করেছে জাতিসংঘ কেন্দ্রিক বিদ্যমান কুফরি বিশ্বব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে খিলাফা আলা মিনহাজিন নাবুয়া প্রতিষ্ঠার এক অনিবার্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে গোটা মুসলিম উম্মা ঘনিয়ে আসছে ইসলামের বিজয়ের সেই প্রতীক্ষিত সময়গুলো আল্লাহ রাবুল আলমিন ইরশাদ করেন হুয়াল্লাদি আরসালা রাসুলাহু বিল হুদা ওয়াদিন ইল হাক্কি লিউজহিরাহু আলাদ্দিন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ তালা তার রাসুলকে হিদায়াত ও সত্য দিন সহকারে প্রেরণ করেছেন অন্য সকল দিনের উপর একে বিজয়ী করার জন্য যদিও মুষ্টিকরা তা অপছন্দ করে প্রিয় ভাই ও বোনেরা আপনাদের মনে প্রায় একটি প্রশ্ন উদিত হয় বিশ্বব্যাপী একামাতে দিনের এই সংগ্রামে আপনি কিভাবে যোগ দিবেন কিভাবে একাত্ম হবেন উম্মার পুনর্জাগরণের এই বিপ্লবী জোয়ারের সঙ্গে প্রিয় ভাই ও বোনেরা উম্মার সচেতন তরুণেরা উম্মার এই পুনরুত্থানের মিছিলে সামিল হতে হলে আপনাকে প্রথমে বিদ্যমান কুফুরি বিশ্বব্যবস্থাকে বুঝতে হবে কিভাবে গণতন্ত্রের নামে মানবাধিকারের নামে নারী স্বাধীনতার নামে কাফিররা উম্মার গলায় গোলামির শিকল পড়িয়ে দিয়েছে কিভাবে পুঁজিবাদী অর্থব্যবস্থা ও সুদী ব্যাংক ব্যবস্থার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে তারা জিম্মি করে রেখেছে যদি আপনি বিদ্যমান কুফুরি বিশ্বব্যবস্থাকে বুঝতে না পারেন আপনি কখনোই একবিংশ শতাব্দীর এই যুগান্তকারী জিহাদে শরিক হতে পারবেন না যে জিহাদের মাধ্যমে মুসলিম উম্মা পুনরায় বিশ্বের নেতৃত্ব ও কর্তৃত্বের আসনে সমাসীন হবে তাই বিদ্যমান কুফরি বিশ্বব্যবস্থার স্বরূপ ও প্রকৃতি সম্পর্কে অন্তত মৌলিক ধারণা অর্জন করা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য প্রিয় ভাই বোনেরা জাতিসংঘ কেন্দ্রিক বিদ্যমান কুফরি বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে দুটি বাহিনী সরাসরি যুদ্ধে লিপ্ত এক জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দুই North Atlantic Treaty Organization NATO আর আঞ্চলিক পর্যায়ে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে কুফুরি বিশ্ব ব্যবস্থার এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য তারা মুসলিম দেশগুলোর উপর চাপিয়ে দিয়েছে তাদের পোষা মুনাফিক শাসক গোষ্ঠী যাদের কাজ হলো মুসলিম অধ্যুষিত ভূখণ্ডগুলোতে কুফুরি শাসন কায়েম রাখা ইসলামী সেরিয়া প্রতিষ্ঠার যে কোনো আন্দোলনকে শক্তি প্রয়োগ করে ধ্বংস করে দেয়া সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনীতির মাধ্যমে মুসলিমদেরকে আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে চব্বিশ ঘন্টা যুদ্ধে লিপ্ত রাখা মদ জুয়া ও বেবিচারের বৈধতা প্রদান এবং মুসলিমদের মাঝে ব্যাপকভাবে অশ্লীলতা ও ব্যয়াপনার বিস্তার নিশ্চিত করা প্রিয়ম্মা আপনারা নিজের চোখে দেখেছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিভাবে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে লড়ছে আপনারা আরও দেখেছেন ন্যাটো জোট কিভাবে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করছে প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করে দেখুন পূর্ব তুর্কিস্তানের উইঘুর ভাইয়েরা আজ পৃথিবীর সর্বাধিক লাঞ্ছিত নিপীড়িত নির্যাতিত জনগোষ্ঠী মানবতার উপর এমন বর্বর নিষ্ঠুর পাশবিক আক্রমণ আর কোথাও হয়েছে কি না আমাদের জানা নেই কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা ন্যাটো জোট কি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে আরাকানের রোহিঙ্গা ভাইদের অবস্থা আপনারা জানেন কিভাবে গোটা একটি জনগোষ্ঠীর উপর বর্বর গণহত্যা চালানো হয়েছে কিভাবে গোটা একটি জাতিকে তিলে তিলে নিঃশ্বাস করা হয়েছে কিন্তু কোনো জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা ন্যাটোর কোনো রেজিমেন্ট কি আরাকানে গেছে ফিলিস্তিনের মুসলিম রাজ হাজারে হাজারে শহীদ হচ্ছে বাস্তবিটা হারিয়ে উদ্বাস্তু জাতিতে পরিণত হচ্ছে তাদের নারী ও শিশুরাজ মালাউন ইয়াহুদিদের হাতে নিরাপদ নয় কিন্তু কোনো শান্তিরক্ষা মিশন কিংবা ন্যাটো জোট কি তাদের দিকে চোখ তুলে তাকিয়েছে আজ প্রায় সত্তর বছরেরও অধিক সময় ধরে কাশ্মীরের ভাই বোনদের খোলা আকাশের নিচে বন্দি করে রাখা হয়েছে মালাউন মুষ্টিকদের হাতে গণহারে তারা শহীদ হচ্ছে তাদের মা বোনেরা ধর্ষিতা হচ্ছে কিন্তু কোনো শান্তিরক্ষা মিশন কি তাদের নামও মুখে নিয়েছে তাহলে এই শান্তিরক্ষা মিশনগুলো যায় কোথায় পৃথিবীতে তাদের কাজই বা কী একটি কাজ উম্মার পুনর্জাগরণের একমাত্র পথ জিহাদ ফি সাবিল্লার উত্থান ঠেকানো মুসলিমদের সামরিক শক্তি নিঃশেষ করে দেয়া আমার ভাই ও বোনেরা আপনার চোখ দুটো খুলুন আপনি কাদের শান্তিরক্ষী বলছেন কাদেরকে নিজেদের অভিভাবক মনে করছেন কোন বিশ্ব ব্যবস্থাকে আপনারা মেনে নিয়েছেন ওরা কেন মুসলিমদের উদ্ধার করবে যারা আরাকানে কাশ্মীরে ফিলিস্তিনে পূর্ব তুর্কিস্তানে আমাদের পিছে মারছে তারা কারা তাদেরকে আপনারা চেনেন না ওরা নিজেরাই তো ওই কাফেররাই মুসলিমদের নির্বিচারে নিধন করছে আপনি তাদের কাছেই আরাকান কাশ্মীর ফিলিস্তিন সমস্যার সমাধান চাচ্ছেন এই জাতিসংঘই তো ফিলিস্তিনে আমাদের প্রথম কিবলাকে ইয়াহুদিদের হাতে তুলে দিয়েছে আজ পর্যন্ত তারা ইয়াহুদিদের রক্ষণাবেক্ষণ করছে এই তো গেল আন্তর্জাতিক পর্যায়ে বিদ্যমান কুফরি বিশ্বব্যবস্থার হালচাল আঞ্চলিক পর্যায়ে এই কুফরি বিশ্বব্যবস্থা কিভাবে কাজ করছে একটু ভেবে দেখুন তো শতকরা নব্বই ভাগ মুসলিমের এই দেশে কেন কোরআনই শাসন নেই কেন মুসলিমরা একটি নির্জলা শিরকি সংবিধানের আনুগত্য করতে বাধ্য হচ্ছে কেন ক্ষুদাদ্রোহী সৌদি অর্থ ব্যবস্থা এদেশে নির্বিবাদে চলছে কিভাবে মুসলিমদের এই দেশে মদ জুয়া ও বেভিচারের লাইসেন্স দেওয়া হয় কিভাবে একটি মুসলিম দেশের আলী মোলামাদের উপর ক্র্যাকডাউন চালানো হয় কেন মুসলিমরাই নিজেদের দেশে তাগুদ সরকারের হাতে জিম্মি আমার ভাই মুসলিম দেশগুলোর উপর চেপে বসাই মুরতাদ শাসকগুলো আপনাদের ভোটে নির্বাচিত মনে হলেও তাদের ক্ষমতায় বসার পুরো প্রক্রিয়াটির নিয়ন্ত্রক কুফরি বিশ্ব ব্যবস্থা তারা এই শাসক নির্বাচনের নামে তাদের পছন্দের পোষা কুকুর আমাদের পাহাড়ায় নিযুক্ত করে যাতে এদেশে কুফুরি শাসন নিশ্চিত হয় কোনো কুকুর তাদের কথা না শুনলে মিলিটারি কু কিংবা অর্থনৈতিক অবরোধ আরোপ করে তাকে ক্ষমতা থেকে লাথি মেরে সরিয়ে দেয় এমন নজির আপনারা শত শত দেখেছেন প্রিয় মা আমরা স্পষ্ট ভাষায় বলছি যতদিন জাতিসংঘ কেন্দ্রিক এই কুফরি বিশ্বব্যবস্থা টিকে থাকবে মুসলিম উম্মা ধীরে ধীরে চূড়ান্ত পতন ও ধ্বংসের দিকে এগিয়ে যাবে এই বিশ্বব্যবস্থা মূলত একটি ধীর প্রক্রিয়ায় মুসলিম উম্মাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার একটি সুচিন্তিত ও সুপরিকল্পিত কার্যকর কর্মসূচি একটু চোখ খুললেই আপনারা বিষয়টি অনুধাবন করতে পারবেন আমরা দ্যার্থহীন ভাষায় বলছি বিদ্যমান এই কুফরি বিশ্বব্যবস্থা পৃথিবীর কোথাও আল্লাহর বিধান বাস্তবায়ন করতে দেবে না কোথাও আল্লাহর আইন প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হতে দেখলেই তারা সেখানে শান্তি বাহিনী কিংবা ন্যাটো পাঠিয়ে দেবে যতদিন এই কুফরি বিশ্ব ব্যবস্থা টিকে থাকবে আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস ইয়াহুদিদের হাতে লাঞ্ছিত অপদস্থ হতে থাকবে যতদিন এই কুফরি বিশ্ব ব্যবস্থা টিকে থাকবে আরাকান কাশ্মীর ফিলিস্তিন পূর্ব তুর্কিস্তান সহ পৃথিবীর কোনো ভূখণ্ডেই মুসলিমরা তাদের দিন ও জীবন নিয়ে নিরাপদে থাকতে পারবে না যতদিন এই কুফরি বিশ্ব ব্যবস্থা টিকে থাকবে এই পুঁজিবাদী শুধু অর্থ ব্যবস্থার মাধ্যমে মানব জাতি আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই করতে থাকবে তাই কেবল এই কুফরি বিশ্ব ব্যবস্থার ধ্বংসস্তূপের উপরই খিলাফা আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠিত হতে পারে এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থাকে মেনে নিয়ে মুসলিম উম্মা কখনো নিজেদের অস্তিত্ব রক্ষার স্বপ্ন দেখতে পারে না এই কুফরি বিশ্ব ব্যবস্থাকে মেনে নিয়ে মুসলিম উম্মা কখনো মুক্তি ও বিজয়ের স্বপ্ন দেখতে পারে না কারণ এই বিশ্ব ব্যবস্থার অস্তিত্বই মুসলিম উম্মার ধ্বংসের জামিন হে আমার ভাই বিদ্যমান কুফরি বিশ্ব ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার ইমান বিধ্বংসী চিন্তা পরিত্যাগ করুন গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সুদভিত্তিক ক্ষুদাদ্রোহী অর্থ ব্যবস্থার মতো কুফুরিকে ইসলামাইজেশন করার নাপাক প্রক্রিয়া বন্ধ করুন অল্লাহি এটি আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয় জাতিসংঘের একে দেয়া সীমানায় কুফুর ও শির্ক বান্ধব যে দিন আপনি পালন করার কথা ভাবছেন অল্লাহি এই খণ্ডিত দিন মোহাম্মদ সাল আলী সাল্লামের আনিত দিন নয় এটি সেই দিন নয় যেটি রাসুলুল্লার হাতে মদিনায় প্রতিষ্ঠিত হয়েছিল বাস্তব জীবনে কর্মের ময়দানে পূর্ণাঙ্গ দিন পালন করতে না পারলেও অন্তত আকিদা ও বিশ্বাসের জায়গা থেকে হলেও অন্তরে পূর্ণাঙ্গ দিনের ধারণা লালন করুন আর সবচেয়ে বড় কথা হল জাতিসংঘ কেন্দ্রিক বিদ্যমান কুফরি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিদ্রোহ ঘোষণা করুন এই শিরকি বিশ্ব ব্যবস্থাকে মনে প্রাণে প্রত্যাখ্যান করুন এটি উম্মার পুনর্জাগরণের পথে এদাদ ও জিহাদফি সাবিল্লার আলোকিত পথে আপনার প্রথম পদক্ষেপ এটি উম্মার পুনর্জাগরণের পথে এদাদ ও জিহাদফি সাবিল্লার আলোকিত পথে আপনার প্রথম পদক্ষেপ আপনার প্রথম পদক্ষেপ আপনার প্রথম পদক্ষেপ আপনার প্রথম পদক্ষেপ আপনার প্রথম পদক্ষেপ আপনার প্রথম পদক্ষেপ